নমস্কার আমি গৌরব আর আপনারা শুনছেন দু হাজার তেরোর প্রথম বাংলা গল্প বাংলা গল্প পডকাস্টে আজকে প্রেমেন্দ্র মিত্রের একটি ভূতের গল্প গল্পের নাম গল্পের কত তাই আর দেরি না করে শুরু করছি আজকের গল্প দু হাজার প্রথম ভূতের গল্প গল্পের কথা গল্পের কথক বর্ষাকাল সুতরাং বৃষ্টি তো হবেই কিন্তু সারা দিন সমানে জল পড়বার পর রাত্রেও তার বিরাম হবে না জানলে আমরা বোধহয় সেই কলকাতা ছেড়ে এই অজগাঁয়ে ফুটবল খেলতে আসতাম না জায়গাটা যে এমন পাণ্ডববর্জিত দেশ তাই বা কে জানতো খবরের কাগজে নসিপুর নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের নাম দেখে ভবেশ একটা এন্ট্রি করে দিয়েছিল ভবেশ আমাদের দি আনবিটেন ইলেভেনের অত্যন্ত উৎসাহী কর্মী ও সেক্রেটারি খেলাটা ফুটবল এবং এন্ট্রি আট টাকার নিচে থাকলে সে চোখ মুজে একটা চিঠি ছেড়ে দেবেই তা সে খেলা যেখানেই হোক না কেন আমাদের আনবিটেন ইলেভেন ছয় মাসের পরমায়ুতে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারেনি সেদিক দিয়ে আমাদের রেকর্ড সত্যি আনবিটেন চাঁদা দেওয়া ও একবার করে মাঠে নামাই খালি সার কিন্তু ভবেশের তাতে উৎসাহ কমবার নয় গোড়ার দিকে কলকাতায় একটু আধটু নাম করা টুর্নামেন্টে নামতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছে এ কথা স্বীকার করা ভালো দর্শকেরা আমাদের খেলায় উৎসাহিত করবার জন্যে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও তা কমেনি অনেকে আবার হাততালি দিতে দিতে আমাদের বাড়ি পর্যন্ত এসেছে এ আমার নিজের চোখে দেখা প্রতি খেলায় আমরা হেরে গেলেও খুব একটা খারাপ আমরা খেলি না কিন্তু ভালো খেলেও আমাদের নিয়ে এতটা বাড়াবাড়ি বরদাস্ত করতে পারছিলাম না এখন তাই কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহর এবং মফস্বলের শহর ছাড়িয়ে পাড়াগাঁয়ের দিকে আমাদের ঝোঁক একটু বেশি হয়েছে কিন্তু পাড়াগাঁয়েরও একটা সীমা আছে নসিপুর তার বাইরে নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্মকর্তারা আমাদের চাঁদা পেয়ে খুশি হয়ে জানিয়েছিলেন যে স্টেশন থেকে এক পা গেলেই তাদের ক্লাব ও খেলার মাঠ আমাদের কোনো কষ্ট হবে না স্টেশনে তারা লোকও রাখবেন লোক বলতে স্টেশন মাস্টার ও এক পা বলতে ঘটোৎকচের পা সেটুকু তারা উজ্জ্ব রেখেছিলেন অবিশ্রান্ত বৃষ্টির ভিতর তিনটে নাগাদ প্যাসেঞ্জার ট্রেন থেকে যখন নসিপুরে নামলাম তখন প্রথমে তো মনে হলো গাড়ি বোধহয় সিগন্যাল না পেয়ে মাঠের মাঝে থামতে আমরা ভুল করে নেমে পড়েছি এ আবার স্টেশন নাকি প্ল্যাটফর্ম না থাক মাটিতে খানিকটা লাল কাঁকড়ও তো বেছানো থাকে হুড়মুড় করে আবার ট্রেনে উঠে পড়তে যাচ্ছি এমন সময় উদয় খুব পর্যবেক্ষণ করে বললে না রে স্টেশনই বটে দেখছিস না দু একটা কাঁকড় পড়ে রয়েছে বাকি সব জলে ধুয়ে গেছে কাকর দেখে আশ্বস্ত হয়ে সামনের দিকে চাইলাম বৃষ্টির ভিতর দূরে যেন একটা ভাঙা গাছ দেখা গেল না না গাছ নয় ওটা স্টেশনের নাম লেখা সাইন পোস্ট বৃষ্টিতে নিচের মাটি আলগা হয়ে একটু হেলে পড়েছে সাইনপোস্টের পরে দূরে একটা ঘর এবং তার ভিতর একজন স্টেশন মাস্টার ও টিকিট কালেক্টরকে পাওয়া গেল তার হাতে টিকিটটা গুজে দিয়ে রাস্তা জিজ্ঞেস করলাম তিনি হাত বাড়িয়ে একটা কাটা খাল দেখিয়ে দিলেন জিজ্ঞেস করলাম ওটা যে খাল মশাই নৌকা না হলে যাবো কি করে স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন খাল নয় ওটাই রাস্তা বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে শুনলাম সেই রাস্তায় সাঁতরে ও কাদা ঠেলে ঠেলে ক্রোশ দুই এগোলে নসিপুর গ্রাম পাওয়া যাবে যদি অবশ্য বন্যায় গ্রামটা ভেসে না গিয়ে থাকে দলের অধিকাংশ খেলোয়াড়ই বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল কিন্তু ভবেশ ছাড়বার পাত্র নয় নগেন্দ্র মেমোরিয়াল শিল্ড না নিয়ে সে বাড়িই ফিরবে না কোনো মতেই সকলকে বোঝাতে না পেরে সে চরম যুক্তি প্রয়োগ করলে বাড়ি তো ফিরবে কিন্তু যাবে কি হেঁটে সত্যি তো খোঁজ নিয়ে জানা গেল রাত্রির আটটার আগে কোনো ট্রেন এই মাঠে থামবে না অগত্যা উপায়ন্তর না দেখে আমাদের ভবেশের কথাতেই রাজি হতে হলো নসিপুর কেমন করে পৌঁছালাম ও সেখানে জলে জলময় মাঠে ওয়াটার পোলো ও রাগবির মাঝামাঝি ধরনের ফুটবল খেলা কেমন হলো তার বর্ণনায় আর কাজ নেই বরং নসিপুর আগমনের ভূমিকাটুকু সেরে আসল কথায় নামা যাক এগারো জন মিলে খেলতে এসেছিলাম খেলাধুলায় নয় খেলা কাদার পর নসিপুর গ্রামের অবস্থা এবং শিল্ডের কর্মকর্তাদের আতিথেয়তার নমুনা দেখে ছয়জন আর কিছুতেই থাকতে রাজি হলো না বৃষ্টির ভিতর খাল রাস্তা সমস্ত কিছু সাঁতরেই তারা স্টেশনে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ সারাদিন বৃষ্টিতে ভিজে ও খেলায় বেশ কয়েকটি গোল খেয়ে আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম এরপর বসন্তের আবার একটু জ্বর জ্বর ভাব দেখা দিয়েছে জ্বর হওয়াটা আশ্চর্য নয় কারণ ধাক্কাটা তার উপর দিয়ে বেশি গেছে সেই ছিল গোলকিপার বসন্তের সঙ্গে ভবেশ আমি উদয় ও সুরেন রাত্তার মতো নসিপুরেই কাটিয়ে দেব ঠিক করলাম ঠিক তো করলাম কিন্তু থাকবো কোথায় নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা স্বয়ং নগেনবাবু আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন নগেন্দ্র মেমোরিয়ালের কর্তা স্বয়ং শুনে একটু অবাক হবেন অনেকে সন্দেহ নেই আমরা হয়েছিলাম কিন্তু জিজ্ঞেস করে জানলাম নগেনবাবু নিজের নামটা বেঁচে থাকতে থাকতেই স্মরণীয় করে রেখে যেতে চান পরে কে কী করবে বলা তো যায় না শিল তৈরির খরচ যখন তিনিই দিয়েছেন তখন মেমোরিয়ালটা দুদিন আগে থাকতে হলে কার কি বলবার আছে যাই হোক নগেনবাবু আমাদের নিয়ে একটু আধটু ঘোরাফেরা করেও সুবিধে মতো একটি থাকবার জায়গা খুঁজে পেলেন না তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসায় স্থানাভাব পাড়ার বাড়িতে আতিথেয়তার আদর্শ একটু নিচু বলেই মনে হলো নসিপুরে আরও একটি পাড়া আছে কিন্তু তাদের ওখানে শুনলাম ব্রজমোহন কাপ বলে আরও একটি ফুটবল প্রতিযোগিতা খেলা হয় নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের আদা ও কাঁচকলার মতো মধুর সম্পর্ক এখানকার খেলুড়েদের তারা স্থান কিছুতেই দেবে না আশ্রয় পাওয়া সম্বন্ধে প্রায় হতাশ হয়ে উঠেছি এমন সময় উদয়ের বুদ্ধিতে একটি সুরাহা হয়ে গেল গ্রামের একটিমাত্র চলনসই রাস্তায় বার কয়েক আসা যাওয়া করতে গিয়ে একটিমাত্র পাকা দোতলা বাড়ি সকলেরই চোখে পড়েছে একটু ভগ্নদশা কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ উদয় হঠাৎ বলে ফেললে এ বাড়িটার খোঁজ তো করেনি মশাই ওদেরও একটা শিল্ড বা কাপ আছে নাকি নগেনবাবু হনহন করে হাঁটতে হাঁটতে বললেন না না মশাই ও বাড়ির দিকে তাকাবেন না তাকে একবার জোর করে থামিয়ে বললাম কেন মশাই দোষটা কিসের একজন বিদেশি লোক জ্বরে পড়েছে শুনলেও এই বৃষ্টি বাদলায় রাতে আশ্রয় দেবে না এমন চামার কেউ আছে নাকি নগেনবাবু একটু রেগেই বললেন আরে না মশাই গ্রেট বেঙ্গল স্পোর্টিং বারো গোল খেয়েছিল তাদেরই ওখানে থাকতে দিইনি আপনারা তো মোটে আট গোল সামান্য চারটে গোলের তফাতের দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে এ বড় অন্যায় কথা সুরেন একটু ক্ষুণ্ণস্বরে বললে একটু চেষ্টা করলেই আরও চারটে গোল কি আমরাই খেতে পারতাম না আরে না মশাই সে কথা নয় চলুন চলুন কিন্তু আমরা এমন বাড়ির লোভ ছেড়ে যেতে প্রস্তুত নই কিছুতেই একবার জিজ্ঞেস করতে দোষ কি এই আমাদের বক্তব্য নগেনবাবু চটে বললেন কাকে জিজ্ঞেস করবেন মশাই ও বাড়িতে কেউ থাকে থাকে না আর তাহলে তো আরও ভালো একটা দরজা খোলা পেলেই হবে নেহার তালা ভাঙতেই যদি হয় তো দামটা নয় দিয়েই দেব নগেনবাবু আমাদের বিমুড়ো করে বললেন তালা নেই মশাই দরজা সব খোলা দরজা খোলা বাড়িতে কেউ নেই তবু এই বৃষ্টির ভেতরে আমাদের ঘুরিয়ে মারছেন ঘুরিয়ে মারছি না আপনাদের মারবার ইচ্ছে নেই বলেই তো ঘোরাচ্ছি উদয়ের বুদ্ধিশুদ্ধি আমাদের চেয়ে একটু চট করে খোলে সেই প্রথম ব্যাপারটা আন্দাজ করে বললে ভুতুরে বাড়ি নাকি মশাই নগেনবাবু মুখে কিছু না বলে শুধু একটু শিউরে উঠলেন ভবে শেষে উঠে বলল হ্যাঁ, এতক্ষণ বলতে হয় ভূত পেলে কি এদেশে মানুষের আশ্রয় খুঁজি নগেনবাবু গম্ভীর হয়ে উঠলেন অত্যন্ত ও বাড়িতে থাকা হাসির কথা নয় মশাই আমি বললাম বাড়ির বাইরে থাকাও বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না আপনাকে আর কষ্ট করতে হবে না আমরা ওখানেই চললাম হ্যাঁ শুধু একটা হারিকেন কটা মাদুর ও একজোড়া তাস যদি জোগাড় করে দিতে পারেন নগেনবাবু তারপরেও আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা নাছড় বান্দা অগত্যা অত্যন্ত হতাশ ও করুণভাবে আমাদের শেষ বিদায় দিয়ে ভবেশকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন এই ভুতুড়ে বাড়িতে রাত্রিবেলা জিনিসপত্র পৌঁছে দিতে আসতেও তিনি নারাজ বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে আমরা ভুতুড়ে বাড়ির দেউড়ির নিচে ভবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম ঝুপঝুপ করে সমানে বৃষ্টি পড়ছে ঘুটঘুটে অন্ধকারে পাড়াগায়ের পথে একটা আলোর রেখা দূরে থাক একটা জোনাকিরও দেখা নেই অনেক দিন বিনা ব্যবহারে পড়ে থাকার দরুন বাড়িটা থেকে কেমন একটা ভ্যাবসা গন্ধ দেউড়ির তলাতেই পাচ্ছিলাম গায়ের লোক বাড়িটা দেখে যে ভয় পায় তাতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই বাড়িটা একেবারে গ্রামের এক ধারে ধারে কাছে একটাও বসতি নেই দিনের বেলা বাড়ির যা চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুত দোতলার একদিকে ঘরের জন্যে দেওয়াল তোলার পর ছাদ আর সম্পূর্ণ হয়নি ছাদহীন দেওয়ালগুলো দরজা জানলা শূন্য ফোকর নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে তাতে বাড়িটার চেহারা সত্যি কেমন যেন বদলে গেছে বৃষ্টিতে অন্ধকারে বাড়িটাকে এখন অবশ্য দেখা যাচ্ছিল না কিন্তু কেমন একটা চাপা অস্বস্তির আবহাওয়া টের পাচ্ছিলাম ভবেশ একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে হাজির হতে সত্যি খুশি হলাম চাকরটা আমাদের জিনিসপত্র দেউরির কাছে নামিয়ে দিয়েই যেভাবে পড়ি কি মরি করে দৌড় দিল তা একবার দেখবার জিনিস নিজেরাই বিছানাপত্র ও লণ্ঠন নিয়ে এবার ভেতরে ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম দোতলার একদিকে গুটিকত ঘর ঠিক আছে সিঁড়ির সামনে প্রথম ঘরটি বেশ বড় ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভবেশ অদ্ভুত সুর করে বললে কই বাপু ভূত অতিথি সজ্জন এলো একটু সারা দাও আমরা সকলে তার কথার সুরে শুধু নয় সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপারেও হেসে উঠলাম ভবেশের কথা শেষ হতে না হতেই ওধারের কোনো ঘর থেকে লম্বা টানা করে একটা শব্দ হলো ভাঙা পুরনো কোনো জানলার পাল্লা বাতাসে নড়ার শব্দ নিশ্চয় তবু শব্দটা ঠিক জুৎসই ও যথাসময়ে হয়েছে বলতে হবে ভবে শেষে বললে বেশ বেশ এই তো ভদ্রতা নসিপুরের গ্রামের মানুষের চেয়ে ভূত ভালো সঙ্গে সঙ্গে তার কথা সমর্থন করবার জন্যেই যেন পাশের ঘরে ঘর ঘর ঝনঝন করে একটা আওয়াজ হলো একটু চমকে উঠলেও সবাই আবার হেসে ফেললাম শুধু বসন্ত জ্বরের রুগী বলেই বোধহয় একটু অপ্রসন্নভাবে বললে ঠাট্টা তামাশা ভালো লাগছে না বাবু বিছানা টিছানা একটা করতে হয় তো করো সুরেন ও উদয়কে বিছানা পাতবার ভার দিয়ে আমি ভবেশ একবার পাশের ঘরে দেখতে গেলাম ব্যাপারটা কি ভবেশ বললে সারাটারা দিচ্ছেন যখন সশরীরে একবার দেখা দেন কিনা দেখাই যাক না পাশের ঘরটা আকারে ছোট দেওয়াল থেকে নোনা ধরা চুন বালি খসে পড়ে ও পুরনো কাঠকাটরার ভগ্নাংশ থাকার দরুন অত্যন্ত নোংরা ঘরে ঢুকেই দুজনে অমন চমকে উঠব ভাবিনি বাতিটা ছিল ভবেশের হাতে আর সে আসছিল আমার পিছনে দরজার গোড়ায় পা দিতে না দিতেই অন্ধকারে কাপড় টেনে ছিঁড়ে ফেলার মতো ফ্যাঁস করে একটা আওয়াজ শুনে সত্যি শিউরে উঠলাম নিজের অনিচ্ছায় পিছন থেকে ভবেশও সেটা শুনতে পেয়েছিল বাতিটা নিয়ে এগিয়ে এসে বলল শুধু তোমার বাণী নয় বন্ধু একটু দর্শন দিও কই তিনি এবার তাঁকে দেখা গেল চাক্ষুষ তিনি তার বহুদিনের দখলি সত্যের উপর আমাদের চড়াও হওয়াটা অন্যায় উপদ্রব মনে করে জল জলে চোখে গায়ের লোম ফুলিয়ে তখন দন্ত বিকাশ করছিলেন ভবেশ বাতিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে বললে এটা কি ভালো হলো প্রভু এত আশ্বাস নিয়ে শেষকালে বেড়াল রূপ ধারণ করলেন আপনার নিজ মূর্তি কই বেড়ালটা আরেকবার ফাঁস করে উঠল উত্তরে আর আমরা হেসে ফেললাম পিছনের ঘর থেকে বসন্তের বিরক্ত গলা শোনা গেল আবার বাতিটা নিয়ে গেলি কোথায় অন্ধকারেই থাকবো নাকি সে ঘরে ফিরে ভবে শেষে বললে তোর কি ভয় করছে নাকি না জ্বরের লক্ষণ বসন্ত আরও যেন বিরক্ত হয়ে বললে হয়তো জানি না বাবু আমার ভালো লাগছে না খুঁজে খুঁজে আচ্ছা থাকার জায়গা বার করেছো আমরা সবাই মিলে তাকে অবশ্য ঠাট্টায় নাকাল করে তুললাম কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তরই হয়নি সামনে দীর্ঘ রাত খাবার দাবার নগেনবাবুর চাকরের সঙ্গে যা পাঠিয়েছিলেন তা সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আরেকটা বিছানায় তাস খেলতে বসলাম কেন বলা যায় না সমস্ত দিন বৃষ্টিতে ভিজে ও ফুটবল খেলে ক্লান্ত হলেও ঘুমোবার জন্য শুতে কেউ ব্যাকুল নয় দেখা গেল তাস খেলা কিছুতেই জমল না এক সময় সবাই তাস ফেলে দিলাম সুরেন বললে এবার শুয়ে পড়লে হয় আমরা সবাই সায় দিলাম কিন্তু কারোর ওঠবার নাম নেই হঠাৎ ভবেশ বললে সাধারণ লোক কেন ভয় পায় বুঝেছ তো কীরকম আওয়াজটা হচ্ছে শুনছ কে বলবে ওই ঘরে একটা কাঠের পা দিয়ে ঠকঠকিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে না আওয়াজটা আমরা সবাই শুনেছিলাম কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলিনি ভবেশ আবার বললে এসব থেকেই মানুষ ভূত তৈরি করে ভবেশের কথা শেষ হতে না হতে উদয় বললে তা নয় হলো কিন্তু এমন আওয়াজটাই বা কিসের অথবা জানলা নাড়ার শব্দ নয় আমরা পরস্পরের মুখ চাওয়াচাবি করলাম একবার সকলেই একটু যেন হতভম্ব হঠাৎ সুরেন লণ্ঠনটা নিয়ে উঠে পড়ল সঙ্গে সঙ্গে আমরা উঠে পাশের ঘরে গিয়ে হাজির হলাম ওই কোথাও কিছু নেই তো ভবে শেষে উঠল হ্যাঁ, আমাদেরও ভয় ধরল নাকি তার হাসিটা খুব আন্তরিক শোনালো না উদয় হঠাৎ চাপা উত্তেজিত কণ্ঠে বললে কিন্তু কিন্তু ওটা কি আমাদের সকলের দৃষ্টি তখন সেদিকে পড়েছে আমি গিয়ে সেটা হাত দিয়ে তুলে ধরলাম একটা কালো রঙের খানিকটা ছেঁড়া কাপড় হেসে বললাম রজ্জুতে সর্বভ্রম হচ্ছে নাকি এবার ভবেশি বললে কিন্তু বেড়ালটা কোথায় গেল ওখানেই দেখেছিলাম তাও তো ঠিক বেড়ালটাকে তো এইখানেই দেখা গেছিল এই কাপড়টাকে ভুল করে নাকি না তাও সম্ভব নয় স্পষ্ট তাকে দেখেছি রাগের ফোঁস ফোঁসানি শুনেছি নিজের কানে তবু হেসে বললাম বেড়ালটা কি তোমার জন্য এতক্ষণ বসে আছে সে কখন সরে পড়েছে কিন্তু কোথা দিয়ে এ ঘরে একটি মাত্র জানলা তাও বন্ধ ওধারে দরজার খিল দেওয়া তো দেখতেই পাচ্ছি বললাম হ্যাঁ, হ্যাঁ আমাদের ঘর দিয়েই পালিয়েছে বোধ মুখে বললেও মনের খটকা গেল না আমাদের ঘর দিয়ে কোনো বেড়ালের পক্ষে আমাদের অজান্তে যাওয়া সম্ভব তো নয় একেবারে দরজার সামনেই আমরা তাসের আসর পেতে বসেছিলাম একটা ধুমসো মিশখালো বেড়াল পেরিয়ে গেল জানতে পারবো না এমন বেহুশ আমরা ছিলাম নাকি ভবেশ বললে থাকবে বেড়ালের অন্তর্ধান তত্ত্ব নিয়ে মাথা ঘামাতে আর তার মুখের কথা মুখেই রয়ে গেল আমাদের সকলের শির দাঁড়াবে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল বিদ্যুৎ পেগে উধারের ঘরে বসন্তের সে কি আতঙ্কের চিৎকার উত্তেজনার মুখে আমরা সবাই তাকে অন্ধকারে একলা ফেলে এসেছি ছুটে সবাই ওই ঘরে গেলাম বসন্ত ছাইয়ের মতো মুখ করে উঠে বসেছে তার কপাল মুখ অসম্ভব রকম ঘেমে উঠেছে হয়েছে কি কি হলো বসন্ত হাঁপাবে না কথা বলবে অনেক কষ্টে থেমে থেমে যা বললে তার মর্ম তার মাথার কাছে বসে কে যেন বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস তার মুখে ফেলছিল আমরা সবাই হেসে উঠলাম জোর করে জ্বরের ঘরে তুই দুঃস্বপ্ন দেখেছিস বসন্ত তীব্রভাবে প্রতিবাদ করে বললে না না আমি আমি জেগে স্পষ্ট সে নিঃশ্বাস শুনেছি মুখের ওপর টের পেয়েছি অনেকক্ষণ তারপর চিৎকার করেছি তো তোরা ওরম করে চলে যাসনি ভবেশ হাসবার চেষ্টা করে বললে আচ্ছা আচ্ছা তাই হবে এমন ভয় কাতুরে ছেলে দেখিনি আমরা এইখানেই শুচ্ছি এবার উদয় একটু ইতস্তত করে বললে এক্ষুনি শুয়ে কি দরকার জেগে একটু গল্প করা যাক না ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও কারোর সে কথায় আপত্তি দেখা গেল না ভবেশেরও না বেশ তো ভবেশ বললে কিসের গল্প হবে বল সুরেন একটা ভূতের গল্পই বল হে বাড়িতে বেশ লাগবে বসন্ত তাড়াতাড়ি বললে না না যা তুই একেবারে ভিতুর এক শেষ বল সুরেন সুরেন ম্লানভাবে একটু হেসে বললে বলবো তাহলে শোন আনবিটেন ইলেভেন বলে একটা টিম গেছিল নসিপুরে আমরা সবাই একটু হাসলাম ভবেশ বললে আহা বলতেই দাও না সুরেন বলতে শুরু করলে আমাদের নসিপুর আসার ও তারপরের ঘটনার সে যা বর্ণনা দিলে তাতে অন্য সময় হলে হাসি আসতো নিশ্চয়ই কিন্তু ঘরে এখন সারা শব্দ নেই গল্প শেষে ভুতুড়ে বাড়ি পর্যন্ত এসে পৌঁছল সেখানকার ঘটনাগুলো একে একে শেষ করে সুরেন বললে ঘুটঘুটে অন্ধকার রাত বাইরে বৃষ্টির অবিশ্রান্ত শব্দ আরও নানা রকম বিদঘুটে আওয়াজ ঘরে লণ্ঠনের মিটমিটে আলোয় একজন গল্প বলছে ভূতের গল্প কেউ সে গল্প বিশ্বাস করে না গল্প যে বলছে সে হঠাৎ একটা তাস নিয়ে উপরে ছুঁড়ে দিয়ে বললে অশরীরই কেউ এখানে থাকে তো এ তাস বাতাসে মিলিয়ে যাক হাসতে গিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম উদয় বললে আরে তাসটা পড়লো কোথায় সুরেন সত্যি সত্যি গল্পের সঙ্গে একটা তাস ছুঁড়েছিল ভবেশ তাচ্ছিল্যের সুরে বলবার চেষ্টা করল পড়েছে কোথাও ওদিকে ওদিকে কোথায় ওদিকে তো খালি মেঝে এই ঘরে লুকিয়ে থাকবার মতো জায়গা নেই উদয়ের গলার স্বর তীক্ষ্ণ আমি উঠে বসন্তের বিছানার আশেপাশে ভালো করে খুঁজলাম অন্য সবাই তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজল আশ্চর্য আমাদের সকলের মুখ গম্ভীর শুধু বসন্তের নয় আমাদের কপালেও ঘাম দেখা দিয়েছে ভবেশ হঠাৎ অকারণে হেসে উঠে বলল তোমরা তোমরা যা তা বকছো পাগল হলে নাকি সবাই নাও সুরেন গল্প বলো শুকনো পাংশু মুখে আমরা আবার যে যার জায়গায় এসে বসলাম সারা ঘরে একটা অদ্ভুত স্তব্ধতা যেন অন্য এক জগৎকে আমরা খুঁজে পেয়েছি সুরেনের মুখে যেন রা নেই সকলের মুখের দিকে চেয়ে সে আরেকটা তাস তুলে নিলে তারপর আবার বললে আগের তাসটা উড়ে গেল ভবে শুধু বললে হুম হাতের তাসটা নিয়ে গল্পের কথক বললে তাস উড়ে যাওয়াটা কোনো প্রমাণ নয় সুরেনের স্বর অত্যন্ত অস্ফুট এবার এই দাস থেকে একটা মস্ত কালো বেড়াল বেরিয়ে আসুক হঠাৎ বসন্ত বিকট চিৎকার করে উঠল তার বিছানার ঠিক পায়ের কাছে একটা না সেবার অক্ষত দেহে সবাই কলকাতায় ফিরেছিল শুধু বসন্ত জ্বরটা বিকারে গড়িয়েছিল কলকাতা এসে বেচারাকে ভুগতে হয়েছিল অনেক দিন আপনারা শুনলেন প্রেমেন্দ্র মিত্রের গল্পের কথন আজকে তাহলে এখানেই শেষ করছি নমস্কার